মেক্সিকো সিটি দেখেছো আর কত কি কি দেখেছ শুনবো না শুনবো না শোনার নাই খায়েশ সবকিছু ঠিকই দেখেছো আসলটা বাকি রেখেছ জন্মভূমি মাতৃভূমি বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ আমার জননী বাংলাদেশ বাংলাদেশ ইচ্ছে হলেই দেখতে এসো বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ আমার দুঃখিনী বাংলাদেশ বাংলাদেশ ইচ্ছে হলেই দেখতে এসো বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ আমার জননী বাংলাদেশ বাংলাদেশ আমার ইচ্ছে হলেই দেখতে এসো বাংলাদেশ আমার বাংলাদেশ আমার দুঃখিনী বাংলাদেশ আমার ইচ্ছে হলেই দেখতে এসো বাংলাদেশ আমার আমেরিকা ইউরোপ দেখেছো চীন রাশিয়াও খুব দেখেছো বাংলাদেশের রূপ দেখনি বাংলাদেশের রূপ বাংলাদেশের রূপ শাপলা শালুক সবুজ ঘাসে রংধনু রং স্বপ্ন ভাসে নদ নদী খাল পাখ পাখালি বনবনানি ঝোপ বনবনানি ঝোপ আর কটা দিন থাকলে আরো পাহাড় সাগর দেখতে পারো ও ও ও আর কটা দিন থাকলে আরো পাহাড় সাগর দেখতে পারো দেখতে গেলে নেই শুরু তার নেই কোশেষ নেই কোশেষ ইচ্ছে হলেই দেখতে এসো বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ আমার জননী বাংলাদেশ বাংলাদেশ ইচ্ছে হলেই দেখতে এসো বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ আমার দুঃখিনী বাংলাদেশ বাংলাদেশ ইচ্ছে হলেই দেখতে এসো বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ আমার জননী বাংলাদেশ আমার ইচ্ছে হলেই দেখতে এসো বাংলাদেশ আমার বাংলাদেশ আমার দুঃখিনী বাংলাদেশ আমার ইচ্ছে হলেই দেখতে এসো বাংলাদেশ আমার রক শুনেছ পপ শুনেছ রিদম গিটার সব শুনেছ বাংলাদেশের সুর শোনি বাংলাদেশের গান বাংলাদেশের গান সুপ খেয়েছো জুস খেয়েছো শ্যাম্পেন কোল্ড ড্রিঙ্কস খেয়েছো টাটকা ডাবের ঠান্ডা পানি দে জুড়িয়ে প্রাণ দে জুড়িয়ে প্রাণ সাদা বাদামি কালোর মাঝে নি ভেদাভেদ এই সমাজে ও ও ও সাদা বাদামি কালোর মাঝে নেই ভেদাভেদ এই সমাজে চোদ্দ কোটির সবাই ভালো সবাই ফ্রেশ সবাই ফ্রেশ ইচ্ছে হলেই দেখতে এসো বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ আমার জননী বাংলাদেশ বাংলাদেশ ইচ্ছে হলেই দেখতে এসো বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ আমার দুঃখিনী বাংলাদেশ বাংলাদেশ ইচ্ছে হলেই দেখতে এসো বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ আমার জননী বাংলাদেশ আমার ইচ্ছে হলেই দেখতে এসো বাংলাদেশ আমার বাংলাদেশ আমার দুঃখিনী বাংলাদেশ আমার ইচ্ছে হলেই দেখতে এসো বাংলাদেশ আমার বার্গার স্যান্ডউইচ খেয়েছো ইংলিশ চাইনিজ খেয়েছো গাউগে রামের শীতের পিঠা খাওনি কোনো দিন খাওনি কোনো দিন ছুট পরেছো কোট পরেছো মেক্সি গাউন স্কার্ট পরেছো লুঙ্গি শাড়ির নেই তুলনা ঝলমলে রঙিন ঝলমলে রঙিন যে যেখানেই যখন থাকো বাংলাকে মোর ভুলবে নাকো ও ও ও যে যেখানেই যখন থাকো বাংলাকে মোর ভুলবে না কো বাংলা আমার জীবন মরণ প্রথম শেষ প্রথম শেষ ইচ্ছে হলেই দেখতে এসো বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ আমার জননী বাংলাদেশ বাংলাদেশ ইচ্ছে হলেই দেখতে এসো বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ আমার দুঃখিনী বাংলাদেশ বাংলাদেশ ইচ্ছে হলেই দেখতে এসো বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ আমার জননী বাংলাদেশ আমার ইচ্ছে হলে দেখতে এসো বাংলাদেশ আমার বাংলাদেশ আমার দুঃখিনী বাংলাদেশ আমার ইচ্ছে হলে দেখতে এসো বাংলাদেশ আমার বাংলাদেশ আমার জননী বাংলাদেশ আমার ইচ্ছে হলে দেখতে এসো বাংলাদেশ আমার বাংলাদেশ আমার দুঃখিনী বাংলাদেশ আমার ইচ্ছে হলে দেখতে এসো বাংলাদেশ আমার